জি গান বাজনা বাদ্যযন্ত্র হারাম এ ব্যাপারে আল্লাহ তালা বলেছেন এ ব্যাপারে রসুল সাল্লাহ সাল্লাম অনেক কথা বলেছেন গান বাজনা বাদ্যযন্ত্র আগে থেকেই চলে আসছে জাহেলেদের যুগে ছিল হিন্দুদের মাঝে নীতিগতভাবে ছিল যখন আপনারা হিন্দু বাড়িতে বিবাহ লাগলে দৌড়িয়ে যে দেখতে যেতেন তাদের বিবাহ সাধে গান বাজনার মাধ্যমে হতো আজও হয় জাহেলিয়াতের যুগের অনেক কাজ মানুষ সমাজে চলে এসেছে তার একটি বড় এসেছে গান বাজনা বাদ্যযন্ত্র যা মানুষ তার সামাজিকভাবে জরুরি প্রয়োজন মনে করছে বা এমন কতগুলো পরিস্থিতি আছে যাতে গান বাজনা বাদ্যযন্ত্র ছাড়া তার চলছে না এরকম পরিবেশ মানুষ সমাজে বিরাজ করছে এ ব্যাপারে আল্লাহ তালা বলেন সেমাই হাদিস আন যারা গান বাজনা বাদ্যযন্ত্রের ব্যবস্থা ক্রয় করে যাতে গান বাজনা আছে বাদ্যযন্ত্র আছে এইরকম জিনিস যারা ক্রয় করে মানুষকে সৎ পথ থেকে বাধা দেওয়ার জন্য বেগায়ের অজ্ঞতাবশত এর কত ক্ষতি আছে তা বিবেচনা না করেই তার ব্যবস্থা করে খেজা আর এর বিপরীত আল্লাহর পথে আছে যারা আল্লাহর পথে দাওয়াতটাকে তারা একটা মজাকীয় কাজ মনে করে আল্লাহম আজাব মহিন তাদের জন্য কষ্টদায়ক শাস্তি রয়েছে অত্র আয়াতে আল্লাহ তালা শেষ ফলে গান বাজনা বাদ্যযন্ত্র সংগ্রহ করে যারা তাদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে এ কথা আল্লাহ তালা বলেন তবে আল্লাহ তালা বহু জায়গাতে বলেন আগাবন আলিম কষ্টদায়ক শাস্তি কষ্টদায়ক শাস্তি একটা আর অপমানজনক শাস্তি একটা কষ্টদায়ক শাস্তি একে দশ লাঠি মারো যে মারবে তারও একটা পরিশ্রম আছে আর যাকে মারা হচ্ছে সেও কষ্ট পাচ্ছে আর একটা শাস্তি এই সমাজে যারা বুঝে যে অন্যায় করেছে একে মাটিতে থুথু ফেলে থুথু চেটে নিতে বলো তো এটা একটা শাস্তি মানুষ সমাজে থুথু ফেলে নিজের থুথু চেটে নিতে হবে এটা একটা সমাজের লোক মনে করে প্রয়োজন মনে করে এবং করেও তো এটাও শাস্তি তো কষ্টদায়ক কোনটা আর অপমানজনক কোনটা মানুষ অপমানজনক শাস্তি এবং কষ্টদায়ক শাস্তির ব্যবস্থা করে আল্লাহ তালাও কষ্টদায়ক শাস্তির কথা বলেছেন অপমানজনক শাস্তির কথা বলেছেন সম্মানিত মসজিদের মুসল্লি কেউ যদি মানুষের পকেট থেকে টাকা চুরি করে অনেক পরিকল্পনা অনেক চিন্তা ভাবনা করা লাগে যদি এক বস্তা চাউল চুরি করে নিয়ে চলে যাই তাহলে চুরি করাও একটা জটিল কাজ আবার মাথায় করে নিয়ে যাওয়া একটা জটিল কাজ পাপ বটে কিন্তু পাপটা করতে অনেক শ্রম দিতে হয়েছে এইবার আপনি টিভিটা চালু করে নগ্ন মেয়েকে দেখছেন দেখেন এইটাতে আপনার কি পরিশ্রম আছে এইটা আপনার চক্ষু শীতল হচ্ছে চক্ষু ঠান্ডা হচ্ছে আপনি নগ্ন নারীকে দেখে খুশি হচ্ছেন অন্তর পর্যন্ত ঠান্ডা হয়ে যাচ্ছে যে বেশ মেয়েটা ভালোই নগ্ন এই এই এই তো ওইটাও পাপ এটাও পাপ এই পাপের শাস্তি হলো অপমানজনক আর চুরি এক বস্তা চাউল ওই পাপের শাস্তি হলো কষ্টদায়ক আল্লাহ তালা জাহান নামে মানুষকে অপমানজনক শাস্তি দিবেন যারা গান বাজনা বাদ্যযন্ত্র খেলতামাশার ব্যবস্থা করে বা নিজেও অংশগ্রহণ করে এ ব্যাপারে আবু মুসা আশারি রাজি আল্লাহ তালা আনহ বলেন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন ফি উম্মাতি আকোয়াম অচিরেই আমার উম্মাতে এমন কিছু লোক হবে তাহলে ওই সময়ে হয়নি অচিরেই আমার উম্মাতে এমন মানুষ হবে এস্তাহেলুনাল হেরা অল হারিরা অল খামরা অল মাআজের যারা হালাল মনে করবে জেনা জেনা মহাপাপ নয় এইটা একটা স্বাভাবিকের মধ্যে চলে যাবে যা সমাজে আপনি দেখতে পাচ্ছেন অথচ অনেক বড় পা হারিরা রেশমি কাপড় ব্যবহার করা মানুষের বিছানে মখমল চাদর থাকবে গায়ে সিল্ক জাতীয় জামা থাকবে মানুষ পুরুষ মানুষ হয়ে রেশমি কাপড় ব্যবহার করা হালাল মনে করবে অল হেরা অল হারিরা অল খামরা নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে নেশাদার দ্রব্য পান করা কাজটি বড় পাপ নয় অল মাআজের বাদ্যযন্ত্র খেলতামাশাকে হালাল মনে করবে এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম তিনি বলেন আমার উম্মাদ গান বাজনা বাদ্যযন্ত্র খেলতামাশাকে হালাল মনে করবে আমি অনেক দিনই আপনাদের সামনে বলেছি যে দুনিয়াতে দুইটা পাপ আছে মানুষ না করেই পাপি করেইনি তার আগেই সেই পাপি তার একটা হচ্ছে কেউ যদি বলে কাউকে যে লাউকা মেরোকা আসো জুয়া খেলি খেলেইনি প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া জুয়া কোনো নির্ধারিত খেলার নাম নয় আর কোনো নির্ধারিত নিয়মের নাম নয় প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া তো কেউ যদি বলে কাউকে যে আসো জুয়া খেলি তাহলে এই কথার কারণে তাকে জন ফকিরকে সোয়া কেজি করে চাউল দিতে হবে খেলেই নি খালি বলেছে আসো খেলি আশ্চর্য পাপ বোখারিতে এ বহুবার এসেছে কেউ যদি কাউকে বলে যে আসো জুয়া খেলি তাহলে এটা হলো এমন একটা মহাপাপ যার জন ফকিরকে সোয়া কেজি করে চাউল দিতে হবে খেলেনি খালি বলেছে আর আরেকটা কোনো নারী যদি নগ্ন হয়ে সাজগোজ করে বাড়ি থেকে বের হয় পুরুষের পাশ দিয়ে হাঁটে তাহলেও ব্যভিচারণী ব্যভিচারণী ব্যভিচারণী রসুল সাল্লাহ সাল্লাম কথাটি দুইবার তিনবার বলেছেন অথচ যে জেনা করেনি আমার উম্মাদ বাদ্যযন্ত্র খেলতামাশা গান বাজনাই মত্ত হবে এমন যেটা তার কাছে কোনো পাপের কাজ বলে মনে হবে না এ কথা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন ইবনা আব্বাস রাজি আল্লাহ তালা বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন ইন্নআল্লাহ হার্রামাল খামরা অল মাইসিরা অল কুবা নিশ্চয় আল্লাহ তালা নেশাদার দ্রব্য এবং জুয়া এবং ডুবি তবলা হারমোনিয়াম দোতারা সেতারা গান বাজনা বাদ্যযন্ত্র ঢোল ঢাক যত কিছু আছে সবকে চিরদিনের জন্য হারাম ঘোষণা করেছেন তিনি বলেন আল্লাহ তালা হারাম করেছেন আল খামরাওয়াল মাইসিরা প্রথম শব্দ বলেছেন নেশাদার দ্রব্য দ্বিতীয় শব্দ বলেছেন জুয়া যেই খেলাতে টাকার হারজিত আছে সেটাই জুয়া তাই আপনাকে আমি বলেছি যে এই যে আন্তর্জাতিক খেলা ক্রিকেট হোক বা ফুটবল হোক যেটা আপনারা সবাই একটা বিশাল ব্যবস্থা করে সারা রাত দেখেন যে কে হারছে কে জিতছে তা নিয়ে কত হইচই আপনার কে হারবে কে জিতবে তারই পতাকা আপনার বাড়ির ওপরে কোথায় সে লন্ডন আমেরিকে ব্রাজিলে বাস করে আর তার পতাকা আপনার বাড়ির ওপরে মানুষ নিচে নামতে নামতে পায়খানা হয়ে গেছে তার মানে ও নিজেই বুঝে না যে আমি পশু না আমি মানুষ কোথায় আর্জেন্টিনার কোথায় ব্রাজিল তাদের পতাকা বাড়ির ওপরে সেই নিয়ে বাপের সাথে মারামারি করে করে খেতে বসে বাপ একদল একদিকের এক দেশের আর বেটা এক দেশের কোথায় তারাও জানেও না আপনি যদি পায়খানায় পড়ে মারা যান আর যদি ব্রাজিলের লোক জানতে পারে তাহলে কাছে পেলে আরও দু এক বালতি পায়খানা আপনার মাথায় দিয়ে দেবে কেন ওদের জন্ম ইহুদি খ্রিস্টানের ঘরে জন্মশত্রু আপনার জানি শত্রু মানি শত্রু আর আপনি মুসলমান প্রথম কারণ হলো আপনাকে আপনার নবীকে ভুয়া মনে করে প্রথম কারণ এইটা মনে করে ধর্মীয়ভাবে আমরাই ঠিক মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ঠিক যেহেতু ধর্মীয়ভাবে তারাই ঠিক নিজেদেরকে মনে করছে যে ঈশার ধর্ম চালু আছে মুসার ধর্ম চালু আছে সোলাইমানের ধর্ম চালু আছে দাউদের ধর্ম চালু আছে ইসব আলাহি সালামের ধর্ম চালু আছে ইয়াকুব আলাহি সালামের ধর্ম চালু আছে ইব্রাহিম আলাহি সালামের ধর্ম চালু আছে সব ধর্ম আমাদের ধর্ম সব ধর্ম ইসাহাকের ছেলেমেয়ের ধর্ম তো হঠাৎ করে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তো আমাদের বংশের নয় ইনি তো ইসমাইলের বংশের ইনি নবী হবেন কেন প্রথমত আপনাকে অস্বীকার করে আপনাকে মানুষ মনে করে না ধর্মীয়ভাবে তাই আল্লাহ বলছেন ইহুদি খ্রিস্টান কখনো আপনাকে মেনে নেবে না মোহাম্মদ সাল্লাহাম আপনি মানেন আপনি বলেন যে আমি আজ থেকে ইহুদি তাহলে তারা খুশি আপনি বলেন যে আমি আজ থেকে খ্রিস্টান তাহলে তারা খুশি কোথায় সে বসবাস করে ইহুদি হয়ে খ্রিস্টান হয়ে তারপর তাকে আপনার বাড়িতে ঝুলে আপনার চেয়ে নিম্ন শ্রেণীর মানুষ কেউ আছে দুনিয়াতে অশিক্ষিত অজ্ঞ মানুষ তাই বলেছি আন্তর্জাতিক খেলা দেখা তো বহুদূরের কথা এর গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম দেখি কোন মায়ের বেটা কথা উল্টে ধরতে পারে কি আমার পর্যন্ত সময় আছে আব্দুর রাজাক সাহেব ওর গল্প যেখানে চলে সেখানে বসে থাকা হারাম এর দলিল কি আপনার কাছে এর দলিল হলো এই যে আপনি ওখানে বসে থেকে একটা পাপ কাজের সহযোগিতা করেন আপনি ঘিন্নে করে উঠে যান না কেন চিচি আমি খেলার গল্প যেখানে চলে সেখানে বসেই থাকি না আমি এখানে থাকবোই না এটা বলে আপনি চলে আসেন আপনি বসে ওটা শুনছেন কেন আপনি পাপ কাজের সহযোগিতা করেন আল্লাহ তালা বলেছেন লা তোমরা পাপ এবং পাপ কাজের সীমালঙ্ঘন কাজের সহযোগিতা করো না আপনি বসে সহযোগিতা করছেন এই জন্য বসে থাকা হারা